السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ আমাদের হাদিসের কাহিনী এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হাদিসের কাহিনী একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের জীবনে সুন্দরের দিকে ভালোর দিকে পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে আমরা জানি আমরা মুসলিম হিসাবে সকলেই বিশ্বাস করি যে ইসলামের মূল বিষয় হচ্ছে কোরআনুল করিম সাথে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর হাদিস আল্লাহ সুবাহানহুয়া আলা রসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসকে গুরুত্ব দিয়ে কোরআনুল করিমে বিভিন্নভাবে বিষয়টিকে তুলে ধরেছেন সৌরাতুল হাসারের সাত নম্বর আয়াতে আল্লা সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা রসুল রাসূল ওমা ওয়ামা কুমা আনহু ফাংতাহু রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো রাসূল তোমাদেরকে যা থেকে বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আল্লা সুবহানা ওয়া এই নির্দেশ এ বাণী আমাদেরকে যেন নিশ্চিত করে দিচ্ছে যে রাসুল সাল্লাহ হুসাল্লাম ইসলামের যে কোনো বিষয় মানার ক্ষেত্রে বা যে কোনো বিষয় বর্জনের ক্ষেত্রে আমাদের জন্য মাপকাঠি হচ্ছেন আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লামের কাছ থেকে আমরা যা পেয়েছি সেটির নামই হচ্ছে হাদিস আল্লাহ সুবাহানহাতালা মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন তিনি বলেন আল্লাহ রাবুল্লা আলমিন করআনুল করিমে বলেন লিতুনা লিতুবাইনা লিন্না সিমানুজ্জিলা ইলাইহিম হে মুহাম্মদ মানুষের জন্য যা নাজিল করা হয়েছে সেগুলিকে তুমি বিশদভাবে সুন্দরভাবে তাদের মাঝে স্পষ্ট করে তুলবে তাদের মাঝে ব্যাখ্যা দেবে সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য নাজিল হওয়া বিষয়টি যখন এই বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন ব্যাখ্যা দিয়েছেন এটির নামেই হচ্ছে মূলত হাদিস হাদিস আমরা জানি রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসগুলিকে সাধারণত তিন ভাগে বিভক্ত করা হয় একটিকে বলা হয় কাউলি রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের বক্তব্য অপরটিকে বলা হয় ফেলি রসুল সাল্লাহ আলী হুসাল্লামের কর্ম তৃতীয় আরেকটি দিক সেটিকে বলা হয় তাকরিরি রসুল সাল্লাহ আলী হুসাল্লামের মৌন সম্মতি সুপ্রিয় দর্শক শ্রোতা একজন মমিনের জীবনে রসুল সাল্লাহ আলী হুসাল্লামের এই তিন প্রকারের হাদিসেই অবশ্যই তাকে মেনে চলতে হবে অবশ্যই তার জীবন কোরআনের সাথে এই তিন প্রকার হাদিসের আলোকেই গড়তে হবে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের এ তিন প্রকার হাদিসের প্রথম প্রকার হচ্ছে হাদিস কাউলি তার বক্তব্য রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম মুসলিম উম্মার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিষয় বর্ণনা দিতে গিয়ে বক্তব্যমূলক যে সমস্ত হাদিস তার কাছ থেকে এসেছে আমরা পেয়েছি এ হাদিসগুলির মাঝে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাদিসের কাহিনী একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো হাদিসের কাহিনী রসুল সাল্লাহ আলী হুসাল্লাম কোরআনুল করিমের ধারাবাহিকতার আলোকেই কোরআনুল করিমের নিয়মনীতির আলোকেই আল্লাহ সুবাহানহতালা কোরআনুল করিমে যেমন পূর্ববর্তী নবী রাসুলদের এবং সেই নবী রাসুলদের অনুসারীদের যাদের মাঝে তারা দাওয়াত দিয়েছেন তাদের এবং তাদের পরিণতি ইত্যাদি সব কিছু সম্পর্কে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদের কাহিনীগুলি যেমন এভাবে কোরআনুল কানিমে তুলে ধরেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনিও একইভাবে কোরআনুল করিমের নিয়ম নীতির আলোকে তিনিও ধারাবাহিকভাবে এই ধরনের পূর্ববর্তী নবী রাসুলদের এবং পূর্ববর্তী সেই নবী রাসুলদের অনুসারীদের বা যাদের মাঝে যেই পরিবেশে যেই প্রেক্ষাপটে নবিরাসুলগণ বিভিন্ন রকমের অবস্থান তাদের রয়েছিল সেগুলিকেই কাহিনী আকারেই রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তুলে ধরেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব কোরআনুল করিমে যেমনইভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন এ কাহিনীগুলি তুলে ধরেছেন আমাদের শিক্ষা গ্রহণের জন্য আমাদের সতর্ক হওয়ার জন্য আমাদের সঠিক পথে প্রদর্শনের জন্য একইভাবে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি তার বক্তব্যে তার হাদিসেও তিনি এই ধরনের কাহিনীগুলিকে তুলে ধরেছেন যাতে আমরা সেই কাহিনীগুলির আলোকে শিক্ষা নিতে পারি সেই কাহিনীর আলোকে আমাদের জীবনকে সুন্দর করতে পারি সেই কাহিনীর আলোকে আমরা আমাদের চলার পথে সতর্ক হতে পারি এই ধরনের উদ্দেশ্যেই রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও হাদিসে এ সমস্ত কাহিনীর অবতারণা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের হাদিসের কাহিনী অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একটি শিক্ষণীয় একটি চমৎকার বিষয় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের কাহিনী হাদিসের কাহিনী এ জগতে আমাদের সমাজে অসংখ্য কাহিনী এমনও বর্ণনা করা হয় যে কাহিনীগুলির আসলেই বাস্তবতা নেই যেগুলির ভিত্তি নেই সেগুলি বিভিন্নভাবে মানুষের মুখে চলে এসেছে মানুষ সেগুলি বলে থাকে সুতরাং আমরা অবশ্যই হাদিসের কাহিনীকে গুরুত্ব দেব হাদিসের কাহিনী থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করব কিন্তু মনে রাখতে হবে এই হাদিসের কাহিনীটি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে নির্ভরযোগ্য তথ্য সূত্রে প্রমাণিত কি না যদি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে নির্ভরযোগ্য সূত্রে এ হাদিসের কাহিনীটি প্রমাণিত হয়ে থাকে তাহলে অবশ্যই তা আমাদের জন্য গ্রহণীয় তা আমাদের জন্য শিখনীয় তা আমাদের জন্য বড় ধরনের একটি পাথেয় সুপ্রিয় দর্শক শ্রোতা তাই আমরা আজকে আপনাদেরকে এ অনুষ্ঠানে উপহার দিতে চাই রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসের কাহিনী যে কাহিনীগুলি আপনার জন্য হবে একটি বড় ধরনের পাথেয় যে কাহিনীর আলোকে আপনি শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করতে পারবেন যে কাহিনীর আলোকে আপনি নিজের জীবনে চলার পথে সতর্কতা অবলম্বন করতে পারবেন এমনই চিত্রগুলি যেন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম সে কাহিনীগুলিতে তুলে ধরেছেন সুতরাং এ কাহিনী মানেই আমরা বলবো না বা কখনো বুঝবো না যে কাহিনী মানেই হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প কাহিনী মানেই হচ্ছে এটি একটি উপন্যাসের গল্প বিষয়টি কখনো এমন নয় হতে পারে কাহিনী কাল্পনিক গল্প হতে পারে কাহিনী উপন্যাসের গল্প যার ভিত্তি নেই যার অস্তিত্ব নেই যার বাস্তবতা নেই আবার সেই কাহিনীর মাঝে এমনও রয়েছে যেগুলির অবশ্যই বাস্তবতা রয়েছে অবশ্যই ভিত্তি রয়েছে অবশ্যই তা মানুষের জীবনে বড় ধরনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় আমরা আপনাদেরকে আমাদের এ হাদিসের কাহিনী অনুষ্ঠানে সেই সব কাহিনীগুলি উপহার দেব আপনাদের জন্য সেসব কাহিনীগুলিকে আমরা তুলে ধরব যেগুলি রসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যা নির্ভরযোগ্য যা গ্রহণযোগ্য যা থেকে আমরা ইসলামী শরীয়তের বিধিবিধান গ্রহণ করতে পারব ইসলামী শরীয়তের নিয়ম নীতি শিক্ষা নিতে পারব সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আজকে আমরা আমাদের এই অধিবেশনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী সাল্লাহ আলী হুসাল্লামের সেই মক্কা জীবনের একটি কাহিনী আজকে আমরা শুনব যে কাহিনীটি একটি বড় একটি বড় ধরনের প্রেক্ষাপটকে কেন্দ্র করেই এ কাহিনীর অবতরণ একটি গুরুত্বপূর্ণ পরিবেশেই এ কাহিনী শুরু হয়েছে যে কাহিনীটি ইমাম বুখারি রাহেমহুল্লাহ সহিহুল বুখারিতে তিনি তুলে ধরেছেন যে কাহিনীটি ইমাম মুসলিম রাহেমহল্লা তার সহি মুসলিমেও তিনি নিয়ে এসেছেন ইমাম বুখারি রাহেমহল্লা সহি বুখারির তিন হাজার দুইশত একত্রিশ নম্বর হাদিসে এ কাহিনীটি তিনি তুলে ধরেছেন ইমাম মুসলিম রহিমাহুল্লাহ সহি মুসলিমের এক হাজার সাতশত পঁচানব্বই নম্বর হাদিসে এ কাহিনীটি তুলে ধরেছেন যে কাহিনীটি বর্ণনা করেছেন প্রিয় নবীর প্রিয় জীবনসঙ্গিনী অম্মুল মিনীন আয়েশা রদি আল্লাহ চালা আনহা অম্মুল মিনীন আয়েশা রদি আল্লাহ চালা আনহা নবী সাল্লাহ আলী হুসাল্লামকে মদিনার পরিবেশে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আপনার জীবনে তো অনেক কিছুই ঘটেছে সুতরাং আমার মনে হয় আপনার জীবনে অহুদের দিনের যে ঘটনা অহুদের দিনের যে কাহিনী সেই কাহিনীটি মনে হয় সবচেয়ে বড় কষ্টদায়ক সবচেয়ে বড় ব্যথা পাওয়ার বিষয় কারণ সেই অহুদের ময়দানে আপনি সেখানে কত আহত হলেন এমনকি সেই লৌহ হেমলেট মাথায় বিধে রক্তে রক্তাক্ত হলেন আপনি সেই উহুদের যুদ্ধে আপনার দাঁত পর্যন্ত ভেঙে গেল এই উহুদের যুদ্ধে আপনার প্রিয় চাচা হামজা রাজিয়াল্লাহ তালা আনহু নির্মমভাবে তিনি শহীদ হলেন এ উহুদের যুদ্ধে একজন দুজন নয় সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করলেন সুতরাং আমার মনে হয় আপনার কাছে এই উহুদের যুদ্ধের দিনটি এই দিনের কাহিনীটি এই দিনের ঘটনাটি আপনার কাছে সবচেয়ে ব্যথাদায়ক ঘটনা এ বলেই উম্মুল মমিনিন আয়সা রাদিয়াল্লা আনহা রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে জানতে চাইলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম উম্মুল মমিনিন আয়সা রাদিয়াল্লা বললেন হে আয়েশা জেনে রাখো অহুদের দিনে যে ঘটনা ঘটেছে অহুদের দিনে যে ক্ষতিগ্রস্ত আমি হয়েছি বা মুসলিম ওম্মা হয়েছে মুসলিম বাহিনী হয়েছে এ ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে আরও বড় ধরনের ব্যথাদায়ক আমার জীবনের ঘটনা হচ্ছে সেই ঘটনা মক্কার পরিবেশে আমি যখন এ তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য মক্কায় উপযুক্ত পরিবেশ পাচ্ছিলাম না আমার তাওহিদের দাওয়াতে আমার শের বর্জনের দাওয়াতে পর্যায়ক্রমে অনুসারীদের সংখ্যা বাড়ছে তা ঠিকই কিন্তু ইসলাম বিদ্বেষী তাওহিদ বিদ্বেষী সেই মুশ্রেক সমাজ তাদের এই বিদ্বেষ ভাব কমছে না বরং যতই ইসলামের অনুসারী বৃদ্ধি হচ্ছে ততই তাদের জুলুম নির্যাতন নিপীড়ন সেটিও বেড়ে চলছে আমি মনে করলাম যে এই মক্কার পরিবেশ এটি যেন এর চেয়ে আর ভালো হওয়ার আশা করা যায় না বরং আরও কঠিন খারাপও হয়ে যেতে পারে তাই আমি ইচ্ছা করলাম যে মনে হয় এই মক্কা থেকে বের হয়ে পার্শ্ববর্তী কোনো এলাকায় যদি আমি যেতে পারি সেখানে হয়তো একটি সুন্দর পরিবেশ তৈরি হবে যেখানে মানুষেরা আমার এ দাওয়াতকে গ্রহণ করবে তারা শান্তিপূর্ণ সমাজ গড়ার চেষ্টা করবে এ বুক ভরা আশা নিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি বের হলেন সেই তয়েফের দিকে তয়েফের পরিবেশে গিয়ে তিনি এ তাওহিদের দাওয়াত দিলেন আল্লা সুবহান হুয়া একত্ববাদের দাওয়াত দিলেন তাদেরকে শের বর্জনের দাওয়াত দিলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তাদেরকে এ দাওয়াত দিলে আল্লাহ আকবার মক্কার পরিবেশ রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের জন্য যত কঠিন ছিল তয়েফের পরিবেশ যেন তার চেয়েও শতগুণে আরও কঠিন হয়ে গেল তিনি বুক ভরা আশা নিয়ে বের হলেন তয়েফের দিকে যে তয়েফের মানুষেরা হয়তোবা তার এ দাওয়াতকে গ্রহণ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ সেখানে তৈরি করবে একটি শান্তপূর্ণ পরিস্থিতি সেখানে সৃষ্টি হবে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম সেখানে গিয়ে বিষয়টি ভিন্ন ধরনের পেলেন আরও বিপরীত ধরনের পেলেন কঠিন থেকে আরও কঠিন পেলেন জুলুম থেকে আরও বড় জুলুমের পরিবেশ সেখানে পেলেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম তাদেরকে তাওহিদের আল্লাহ সুবাহানা হাতালার একত্ববাদের দাওয়াত দিলে আল্লাহ সুবহান হুয়া তালার সাথে শির্ক বর্জনের দাওয়াত দিলে তারা এ দাওয়াত গ্রহণ না করে প্রত্যাখ্যান করল শুধু এতটুকুই নয় বরং তারা তাদের বখাটে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে ইট পাতকেল নিক্ষেপ করে রক্তে রক্তাক্ত পর্যন্ত করল আল্লাহ আকবার নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম সেই তয়েফের পরিবেশে তয়েফের সেই এলাকায় সেই তয়েববাসী থেকে এত কষ্ট পেলেন এত আহত হলেন যে ধরনের আহত ও কষ্ট তিনি মক্কার পরিবেশে পাননি নবী সাল্লাহ আলী হুসাল্লাম সেই তয়েফ থেকে তিনি নির্যাতিত হয়ে তিনি মাজলুম হয়ে ব্যথিত হয়ে আহত হয়ে রক্তে রক্তাক্ত হয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তয়েফ থেকে ফিরে আসছেন তিনি যেন দিশেহারা তিনি যেন কিছুই মনে করতে পারছেন না কি যেন এক কঠিন ঘোরের মাঝে তিনি রয়েছেন হঠাৎ তিনি একটু সাধারণ অবস্থা ফিরে আসলেই দেখলেন যে আকাশের উপর থেকে যেন এক ছায়া নেমে আসছে ওপর দিক থেকে এক ছায়া নেমে আসছে সেই ছায়া কাছে এসে গেল দেখলেন নেমে আসলেন আকাশ থেকে জিবরিল আলাইহি সালাতু আসসালাম জিবরিল আলাইহি সালাতু আসসালাম নেমে আসলেন জিবরিল আলাইহি সালাতু সালাম নেমে এসে বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম আপনার আজকের এই অবস্থা আপনার আজকের এই কঠিন পরিণতি বা আপনার আজকের এই কঠিন সমস্যার বিষয়গুলি আল্লা সুবহানবতালা তিনি সবই দেখেছেন তিনি সবাই শুনেছেন আল্লাহ সুবহানা তালার নির্দেশে আমি আপনার কাছে এসেছি আল্লাহ সুবহানা তালার নির্দেশে আমি আপনার কাছে এসেছি আমার আমার সাথে রয়েছেন মালাকুল জিবাল পৃথিবীতে যত রকমের পাহাড় পর্বত রয়েছে আল্লা সুবহানা তালা এই পাহাড় পর্বতগুলি নিয়ন্ত্রণের জন্য যেই ফেরস্তাকে ফেরস্তাদেরকে দায়িত্ব দিয়েছেন সে সকল ফ্রেস্তাদের সে সকল ফ্রেস্তাদের যিনি নেতৃত্ব দিয়ে থাকেন তিনি হলেন মালাকুল জিবাল সমগ্র পৃথিবীর সকল পাহাড়গুলি নিয়ন্ত্রণের যে সমস্ত দায়িত্বশীল ফেরেস্তা সেই সকল দায়িত্বশীল ফেরেস্তাদের যিনি নেতৃত্ব দেন সেই মালিক মালাকুল জিবাল তাকেও জিবিরিল আলহিসাল্লাম নিয়ে এসেছেন সেই মালাকুল জিবাল তিনি রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে সালাম জানালেন সালাম জানিয়ে তিনি বললেন যে হে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ সুবাহানহাত আলা আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন আপনার যা অনুমতি হয় আপনি যা নির্দেশ করবেন সেই আলোকে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য নবী সাল্লাহ আলী হোসাল্লামকে বললেন যারা আজকে সেই তয়েববাসী আপনাকে রক্তাক্ত করেছে যেই তয়েববাসী আপনাকে কষ্ট দিয়েছে যেই তয়েববাসী আপনাকে আহত করেছে যেই তয়েববাসী আপনাকে তয়েব থেকে বিতাড়িত করেছে আপনার দাওয়াত গ্রহণ করেনি বরং তারা আপনাকে এভাবে কষ্ট দিয়েছে আপনি শুধু একবার অনুমতি দিন তাহলে মক্কার সেই বিশাল দুই পাহাড় দিয়ে এই তয়েববাসীকে একেবারে ধুলিস্বাত করে দেওয়া হবে এই তয়েববাসীকে নিশ্চিন্ন করে দেওয়া হবে আপনি একটু অনুমতি দিন আল্লাহ আকবার নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি হলেন রাহমতুল্লিল্লা আলমিন আল্লাহ সুবাহানহাতালা গোটা বিশ্বের রহমত স্বরূপ গোটা বিশ্বের দয়া স্বরূপ গোটা বিশ্বের অনুগ্রহ স্বরূপ মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে রসুল হিসাবে প্রেরণ করেছেন তার সেই তার বক্ষ যেন রহমতে ভরা তার বক্ষ যেন দয়া মায়ায় ভরা তিনি কারো প্রতিশোধ নেওয়াটাকে নিজের কারণে কখনো পছন্দ করতেন না ইসলামের বিষয় হলেই তিনি নিতেন কিন্তু নিজে কষ্ট পেয়েছেন এজন্য তিনি কারো কারো কাছে কখনো প্রতিশোধ সাধারণত নিতেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতেই তিনি সবসময় বিষয়টি নেওয়ার চেষ্টা করতেন